Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong.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 তাদের সেখানে পরস্পরে যে অভিবাদন থাকবে সেটি হচ্ছে সালাম তাই আসুন আমরা সেই জান্নাতি অভিবাদন সেই সালাম সম্পর্কে ইসলামের সুন্দর বিধিমালা ও নীতিমালা আমরা একটু জেনে নেই আজকের এই অধিবেশনে সালাম সত্যি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বা ইসলামের একটি সুন্দর বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিন ইসলামের অনুসারীদের পারস্পরিক সম্পর্ক পারস্পরিক আন্তরিকতা পারস্পরিক বন্ধুত্ব যেন আরও গভীর হয় যেন আরও সুন্দর হয় আরও মজবুত হয় আরও সুঠাম হয় এজন্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন একটি অভিবাদনের ব্যবস্থা রেখেছেন ইসলামে যেটি শুধু পার্থিব জীবনেই নয় বরং এ অভিবাদন এ তাহাইয়া এটি পারলৌকিক জীবনে আখেরাতের জীবনে যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন ইমানদারদেরকে জান্নাতে স্থান দেবেন তাদের পারস্পরিক একে অপরের সাথে সাক্ষাতের প্রথমেই তারা বিনিময় করবেন এই সালাম আসুন আমরা সেই সালাম সম্পর্কেই আজকে জেনে নেওয়ার চেষ্টা করি সালাম ইসলামে যেমনইভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় পারস্পরিক সম্পর্ক পারস্পরিক ভ্রাতৃত্ব ও আন্তরিকতা বৃদ্ধির ক্ষেত্রে তেমনইভাবে সালাম একটি অন্যতম ইসলামে গুরুত্বপূর্ণ আবাদত বলেও বিবেচিত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের কাছে যেন এক ব্যক্তি আসেন এবং জিজ্ঞাসা করলেন আইউল ইসলামী খাইরুন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ইসলামে কোন বিষয়টি অধিক কল্যাণকর কোন বিষয়টি অধিক উত্তম সুন্দর রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার জবাবে বললেন তুমি মানুষকে খাদ্য খাওয়াবে আর যাকে চেনো বা চেনো না সকলকেই তুমি সালাম প্রদান করবে সালাম এর বিনিময় করবে অর্থাৎ প্রতিটি মুসলিমের সাথে তুমি সালাম বিনিময় করবে সেই মুসলিম ব্যক্তিকে হয় তোমার পরিচিতও হতে পারে অথবা অপরিচিতও হতে পারে প্রিয় দিনী ভাইরা আমার এমনইভাবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সালাম এর গুরুত্ব তাৎপর্য ও মর্যাদা বোঝাতে গিয়ে তিনি আরও সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন তিনি বলছেন ওয়াল্লাদিনাফসি লাচাদ লাদ হলুন আল জান্নাত হাত্তা চুমিনু সেই সত্তার কসম করে বলছি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ হলুন আল জান্নাতা তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তু মিনু যতক্ষণ না ইমানদার হও আবার ওয়ালা তু মিনু হাত্তা তাহাবু তোমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ না পরস্পরে উভয় একে অপরকে ভালোবাসতে পারো আর এরপরেই রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলে দেব না এমন একটি কর্মের কথা সংবাদ দেব না যে কাজটি যদি তোমরা করো তাহলে পরস্পরে একে অপরের মাঝে ভালোবাসা একে অপরের মাঝে আন্তরিকতা বৃদ্ধি পাবে আন্তরিকতা গড়ে উঠবে সে বিষয়টি হলো আফসুসালাম বাইনাকুম তোমরা পরস্পরে সালাম এর বেশি বেশি প্রচার প্রসার ঘটাও অতএব প্রিয় দর্শক ভাইরা আমার আমরা এই হাদিস থেকে যে হাদিসটি সহি মুসলিমে এসেছে এ হাদিস থেকে আমরা স্পষ্ট অবগত হলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সালাম দেওয়া এটিকে একাধিক বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন প্রথম বিষয় হল সালাম দেওয়াটিকে সম্পৃক্ত করেছেন পারস্পরিক ভালোবাসা পারস্পরিক সম্পর্ক পারস্পরিক বন্ধুত্ব বৃদ্ধির সাথে সম্পৃক্ত করেছেন দ্বিতীয় পারস্পরিক ভালোবাসা ও বন্ধুত্ব এটিকে সম্পৃক্ত করেছেন ইমানের সাথে তৃতীয় পর্যায়ে সে ইমানকে সম্পৃক্ত করেছেন জান্নাতে যাওয়ার জান্নাতে প্রবেশের সাথে অতএব সর্বশেষে আমরা বলতে পারি জান্নাতে প্রবেশের একটি অন্যতম মাধ্যম একটি অন্যতম আবাদত একটি অন্যতম কর্ম সেটি হচ্ছে পারস্পরিক সালাম এর প্রসার প্রচার ঘটানো সুতরাং আমরা আসুন জেনে নেই সেই সালাম এর নিয়ম কানুন সালাম এর বিধিবিধান কিভাবে পরস্পরে একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করব। সালামের পরে কিভাবে মুসাফা করব এবং এরপরে কিভাবে আবার মানাকা করব। আরও একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বিষয়টির তাৎপর্য মর্যাদা সুন্দরভাবে তুলে ধরেছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আইয়ুহান্নাস আফসুসালাম ও আচি ওয়াসাল্লু ওয়ান্না সুনিয়াম তদুল জান্নাত বিসালাম হে মানব সকল তোমরা সালাম এর প্রসার প্রচার ঘটাও ওয়া আতিমুত্তাম এবং মানুষকে খাদ্য খাওয়াও ওয়া সল্লু ওয়ান্না সুনিয়াম মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন তোমরা সেই গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে আল্লাহর জন্যে সলাত আদায় করো তদ হলুন আল জান্নাত বিসালাম কোনো সন্দেহ নেই তোমরা নিরাপদে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি ইমাম তিরমিজ রাহেমাহল্লা তিনি সোনান গ্রন্থে নিয়ে এসেছেন এবং হাদিসটি সহি প্রিয় দিনী ভাইয়ের আমার অতএব এ হাদিসগুলি আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে সালাম ইসলামে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি শুধু পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য নয় বরং এটি জান্নাতে প্রবেশের জন্য একটি সহায়ক গুরুত্বপূর্ণ আবাদত অনুরূপভাবে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও এ সালাম এর মূল্যায়ন ইসলামে অনেকভাবেও করা হয়েছে যেমনইভাবে প্রসিদ্ধ সাহাবি আবু আয়ুব আনসারি রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন লাহিল্লি মুসলিমিন ফৌকা হাদা সালাম রাসুল আলী হুসাল্লাম বলেন কোনো মুমিন মুসলিমের জন্য বৈধ নয় যে অপর মুসলিম ভাইকে সে তিন দিনের বেশি তার সাথে কথাবার্তা সম্পর্ক বর্জন করে উভয়ের মাঝে এমনই অবস্থা হয়ে যায় যে একজন আরেকজনের সামনে উপস্থিত হলে মুখ ঘুরিয়ে নেয় অপরজন অপরজনের সামনে আসলে মুখ ঘুরিয়ে নেয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ও কাইরু হুমাল্লাদি ইয়াবজা উবিসালাম উভয়ের মাঝে ওই ব্যক্তি হলো উত্তম ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে সর্বপ্রথমেই উভয়ের মাঝে সালাম দিয়ে কথাবার্তা শুরু করে উভয়ের মাঝে সালাম দেওয়ার মাধ্যমেই সম্পর্ক আবার চালু করে নেয় ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম প্রিয় দিনী ভাইরা আমার তাই আসুন আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছি যে মানুষের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি অন্যতম ভূমিকা পালন করে থাকে এই ইসলামের বিধান রসুল সাল আলী হোসাল্লাম অনুরূপভাবে আরেক হাদিসে বলছেন ইন্না আউলান্নাসি বিল্লাহি মান বাদাহুম বিসালাম মানুষের মাঝে সর্বোত্তম হলো সেই ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যে ব্যক্তি সালাম এর মাধ্যমেই তার কথাবার্তা শুরু করে অর্থাৎ উভয়ের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার পরে সেই সম্পর্ক সালাম দেওয়ার মাধ্যমেই যে ব্যক্তি চালু করে থাকে আমরা একটু সামান্য বিরতির পরে আবার আমরা এ সালাম সম্পর্কে কে কাকে সালাম দিবে কে কিভাবে সালাম প্রদান করবে এ সম্পর্কে আমরা আলোচনায় আসছি করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে এগুলো পালন করবে সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক ভাইরা আমরা পূর্বে সালাম সম্পর্কে আলোচনা করছিলাম সালাম সম্পর্কে ইসলামের বিধিবিধান সম্পর্কে অবগত হচ্ছিলাম আসুন আমরা আবার শুরু করতে যাচ্ছি সেই সালাম এর বিষয় নিয়ে কে কখন কাকে সালাম প্রদান করবে এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন ইউসাল্লিম আল আল কাবির যে সালাম আসলে প্রদান করবে একজন ছোট মানুষ বড় মানুষকে যিনি অতিক্রম করছেন বসে রয়েছেন এমন ব্যক্তিকে এবং কম সংখ্যক বেশি সংখ্যক মানুষকে সালাম প্রদান করবে আরেক হাদিসে বলছেন ইউসাল্লিম আর রাকিব আলাল মাসি যে ব্যক্তি ভ্রমণে বা যে ব্যক্তি সোয়ারি আরোহণে রয়েছে তিনি যিনি পদব্রজে হেঁটে চলছেন তাকে সালাম দিবেন ওয়াল মাসি আলাল কায়দে আবার যিনি পায়ে হেঁটে চলছেন তিনি বসা ব্যক্তিকে সালাম দিবেন ওয়াল কালিল ও আলাল ক্যাথির আবার কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবেন এভাবেই ইসলামে সালাম দেওয়ার নিয়ম বর্ণনা করা হয়েছে এর অর্থ এই নয় যে যিনি কম সংখ্যক ব্যক্তি শুধু বেশি সংখ্যককে সালাম দিবেন বেশি সংখ্যক ব্যক্তি কম সংখ্যককে সালাম দিতে পারবেন না বা দিবেন না এমন নয় অনুরূপভাবে ছোট মানুষ বড় মানুষকেই শুধু সালাম দেবেন আর বড় মানুষ ছোট মানুষকে সালাম দেবেন না এমন বিষয় নয় বরং এটি একটি সাধারণ নিয়ম দেওয়া হয়েছে তবে যে ব্যক্তি সর্বপ্রথমে সালাম দিবে তিনি যদিও বড় হয়ে থাকেন ছোটকে দিয়ে থাকেন আবার কম সংখ্যক হন বেশি সংখ্যককে দিয়ে থাকেন এটি কোনো নিষেধ বা এটি কোনো অনিয়ম নয় বরং এটি একটি অবশ্যই ভালো বিষয় যেমন এভাবে পাওয়া যায় রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি অনেক সময় দেখা গেছে ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন এমনকি নবী সাল্লাহ আলী হোসাল্লাম অনেক সময় সালাম দিয়েছেন নারীদেরকেও যখন তাদের মাঝে নিরাপদের বিষয়টিকে অনুভব করেছেন অতএব এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সালাম শুধু ছোট মানুষ বড় মানুষকে দেবে কম সংখ্যক বেশি সংখ্যককে দেবে এমন নয় বরং সালাম এর বিষয়টি হলো অমুক্ত যখন যে যেভাবে যেখানেই সুযোগ পাবে তিনি আগে দেওয়ার চেষ্টা করবেন এটি হচ্ছে সালাম দেওয়ার ক্ষেত্রে উত্তম বিষয় প্রিয়দিনী ভাইরা আমার এরপরে আসুন আমরা সালাম এটি কিভাবে বিনিময় করব। সালাম বিনিময়ের ক্ষেত্রে কোন শব্দগুলি আমরা ব্যবহার করব। আমরা দেখতে পাই আমাদের সমাজে বিভিন্ন জন বিভিন্ন রকমের সালাম এর শব্দগুলি বিনিময় করে থাকি আসলেই এগুলি কি সবই সঠিক নিয়ম না হাদিসে এক্ষেত্রে কিছু নিয়ম বা বিধিবিধান দেওয়া রয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় আবু দাউদের সহি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সাথে কিছু সংখ্যক সাহাবাই কেরামগণ কোনো একদিন বসেছিলেন হঠাৎ একজন ব্যক্তি সেখানে আসলেন এসে তিনি বললেন আসসালামু আলাইকুম ফরাদ্দা আলাইহিসালাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে সালাম দিলে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার সালামে জবাব দিলেন অতঃপর সে ব্যক্তি বসলে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন যে আশারুন অর্থাৎ তার আসসালামু আলাইকুম এভাবে সালাম দেওয়ার বিনিময়ে তার জন্য দশটি নেকি বা দশটি সোয়াব তার জন্য দেওয়া হবে এরপরে আরেকজন ব্যক্তি আসলেন তিনি বললেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার সালামের জবাব দিলেন সে ব্যক্তি বসলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন এশরুন অর্থাৎ তার জন্য তার যে প্রতিদান তার সোয়াব তাহলে তার জন্য বিষ নেকি এরপরে আরও একজন ব্যক্তি আসলেন তৃতীয় ব্যক্তি এসে তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন সে ব্যক্তি যখন বসলেন ফকাল সালাসুন তার জন্য বললেন তার জন্য হলো তিরিশ নেকি তাই এ হাদিস থেকে আমরা বুঝতে পারছি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সালামের যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি কতগুলি ব্যবহার যা করা যায় সেগুলির মধ্যে যদি আসসালামু আলাইকুম সবচেয়ে সংক্ষিপ্ত যা যা একান্ত হতেই হবে তা হলো আসসালামু আলাইকুম দ্বিতীয় এরপরে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তৃতীয় এরপরে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে এই হাদিসের ও বারাকাতুহু পর্যন্তই প্রমাণিত হয় যদিও প্রচলিত সমাজে আমরা কেউ ওয়ামাগফেরাতুহু ওয়াজান্নাতুহু ওয়ারেদওয়ানুহু ইত্যাদি শব্দগুলি ব্যবহার করে থাকি আসলে সালাম যেহেতু এটি একটি শরীয়ত সম্মত আবাদত সুতরাং নিজের ইচ্ছামতো এখানে শব্দ সংযুক্ত করব শব্দ বাড়াবো তা কখনো হতে পারে না বরং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে যতটুকু বাড়ানোর যতটুকু বলার অনুমতি এসেছে ঠিক ততটুকুই আমাদেরকে সীমাবদ্ধ রাখা দরকার আমাদেরকে ততটুকুই ব্যবহার করা দরকার অতএব আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতেছি যে সালাম দেওয়ার ক্ষেত্রে আসসালামু আলাইকুম এটুকুই যথেষ্ট হতে পারে তার চেয়ে উত্তম হলো আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ তার চেয়ে উত্তম হলো আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাত এরপরে আসুন আমরা এভাবে সালাম প্রদান করব। চাই একজন ব্যক্তিকে হোক অথবা একাধিক ব্যক্তিকে হোক এভাবে আমরা সালাম প্রদান করব। সালাম প্রদানের সেক্ষেত্রে কখনো নাম উচ্চারণ করে আমরা সালাম প্রদান করব না বরং এভাবেই অমুক্তভাবেই আমরা সালাম প্রদান করব। এরপরে আসুন কিভাবে আমরা এ সালামের জবাব দেব সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিম এরশাদ করেন ওয়াঈদা হই চুম্বিতা হইয়াচিন বে মিনহা যখন তোমাদেরকে কেউ সালাম প্রদান করবে তোমরা সেই সালামের জবাব দাও বে আহসানা মিনহা তার চেয়েও আরো সুন্দরভাবে আও রুদ্দোহা অথবা কমপক্ষে যতটুকু সে সালাম ব্যবহার করেছে শব্দগুলি ততটুকুই তোমরা তার জবাব দাও এ জবাবের ক্ষেত্রে একটু আমরা ক্লিয়ারভাবে বলতে চাই অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় সালাম শুনি শুনে শুধু ওয়ালাইকুম বা ওয়ালাইকুম ইত্যাদি বলেই আমরা চুপ থাকি আসলে এটি কখনো সালামের সঠিক জবাব নয় বরং সালামের সঠিক জবাবের ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশ হিসাবে নিয়ম হলো যতটুকু আমরা সালাম শুনব কমপক্ষে অতটুকু আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশ হলো তার চেয়ে উত্তমভাবে বলতে হবে উত্তম যদি সম্ভব নাও হয় তাহলে যতটুকু আমরা সালাম শুনেছি অতটুকু অবশ্যই এর জবাব দিতে হবে অতএব কোনো ব্যক্তি যদি আমাকে আসসালাম আলাইকুম বলে সালাম দেন আমরা এর জবাবে ও আলাইকুম যদি বলি এটি কখনো সালামের জবাব পরিপূর্ণ হবে না বা কখনোই এটি সালামের জবাব সঠিক হবে না বলা যেতে পারে সে ব্যক্তি তিনি সালামের জবাব দেননি বরং এটি অমুসলিমদের জন্য জবাব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদেরকে কোনো অমুসলিম যদি সালাম দেয় সে ইয়াহুদি হোক অথবা কাফের হোক অথবা মুশরেক হোক তোমরা তার সালামের জবাবে বলবে ও আলাইকুম সুতরাং একজন মুসলিম ব্যক্তিকে সালাম দেওয়ার পরে সেই ব্যক্তি সালামের জবাবে ও আলাইকুম বলবে এটি কখনো ইসলামে সালামের জবাব মুসলমানদের জন্য হতে পারে না বরং মুসলমানের জন্য সালামের জবাব হবে যতটুকু সালাম দিবে তার চেয়ে উত্তম অথবা কমপক্ষে অতটুকুই যেন জবাব হয় অতএব কেউ যদি আসসালামু আলাইকুম বলে সালাম দেয় তার জবাবে যদি বলতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সেটি হলো সবচেয়ে উত্তম কমপক্ষে আসসালামু আলাইকুম এতটুকু অবশ্যই জবাব দিতে হবে অনুরূপভাবে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে এর জবাবে যদি বলতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু এটি হলো উত্তম আর যদি তা সম্ভব না হয় তাহলে কমপক্ষে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এতটুকু অবশ্যই বলতে হবে অনুরূপভাবে কেউ যদি বলে ফেলে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু তাহলে এর জবাবে আমরা কি বলবো এর জবাবে কি আমরা আরো বেশি বলতে পারি জবাব হ্যাঁ এর জবাবে আমরা আর বেশি বলতে পারবো না যেহেতু জবাবের ক্ষেত্রে বা সালামের ক্ষেত্রে সর্বশেষ শব্দ হলো বারাকাতু এ পর্যন্তই হলো সর্বশেষ শব্দ অতএব জবাবের ক্ষেত্রেও আরো ভালো করতে চাইলেও এর চেয়ে বেশি বলার আমাদের সুযোগ নেই সুতরাং আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতু বলে যদি কেউ সালাম দেয় এর জবাবে আমরা বলবো ওয়ালাইকুম আসসালাম ও বারাকাতু এটু অবশ্যই এতটুকু বলতেই হবে এটি হলো তার সালামের সঠিক জবাব আরেকটি বিষয় এসে যায় অনুপস্থিত কোনো ব্যক্তির পক্ষ থেকে যদি সালাম নিয়ে আসা হয় তাহলে সে সালামের জবাব আমরা কিভাবে দেব আমরা বলতে পারি এ প্রসঙ্গে স্পষ্টভাবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন আমাদেরকে নিয়ম দিয়েছেন যেমন এক হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের সামনে এমন একজন ব্যক্তি আসলেন আসে বললেন ইন্না আবি সালাম যে আমার পিতা আপনাকে সালাম দিয়েছেন অতএব নবী সাল আলী হোসাল্লাম সেই সালামের তিনি জবাব দিলেন ফকাল আলাইকা ওয়া আলা আবিকা আসসালাম নবী সাল আলী হোসাল্লাম বললেন তোমার উপরে এবং তোমার পিতার উপরে সালাম বা শান্তি বর্ষিত হোক তাই এ হাদিসটি সহি হাদিসের আলোকে আমরা জানতে পারি যে কোনো অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে যদি সালাম পেশ করা হয় তাহলে সেই ক্ষেত্রে সালাম এর জবাবের ক্ষেত্রে যিনি সালাম নিয়ে এসেছেন তাকে এবং যিনি সালাম পেশ করেছেন তাকে উভয়ের জন্যই সে সালামের জবাব দিতে হবে অর্থাৎ সে ব্যক্তিকে যদি উপস্থিত পায় সেই ব্যক্তির নাম জানতে পারি আমরা বলতে পারি যে তোমার পরে এবং তোমার অমুকের উপর সালাম বর্ষিত হোক এভাবে আমরা বলতে পারি অথবা কমপক্ষে আমরা এতটুকু বলবো আসসালামু আলাইকা ওয়া আলাইহিসালাম এভাবে আমরা সেই সালামের অনুপস্থিত ব্যক্তির সালামের জবাব দিব ইসলাম এত সুন্দরভাবে একটি সালামের বিধান আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা যেন ইসলামের এই শান্তি বিধান আমরা সঠিকভাবে মেনে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সালাম এর প্রচার প্রসার ঘটাতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three SWIFT BIC code I BO BGB double two I IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four